এবার রমাজান মাসে প্রচলিত বেদাত রমাজান মাসে আমাদের সমাজে প্রচলিত বেদাত কি কি বেদাত থেকে আমাকে এবং আপনাকে সতর্ক হতে হবে একদিন ইমাম মালিক রাহেমাহুল্লার দরবারে একজন ব্যক্তি এসে ইমাম মালিককে জিজ্ঞেস করতেছে ইমাম মালিক উরিদান ওহরিমামিন কাবের রাসুলিল্লাহ ইমাম মালিক আমি আল্লাহর রাসুলের কবর থেকে কবরের পাশে থেকে মসজিদে নববী থেকে হেরাম বাঁধতে চাই এটা যদি মদিনা হয় তাহলে মদিনা থেকে মক্কা যেতে দশ পনেরো কিলোমিটার দক্ষিণ দিকে মক্কার দিকে যেতে জুল হলাইফা নামে একটা জায়গা আছে ওখান থেকে মদিনাবাসীকে হেরাম বাঁধতে হয় ওখান থেকে কাপড় দিয়ে লাব্বাইক আল্লাহ লাব্বাইক লাব্বাইক ওমরাতান বলতে হয় ওই জায়গা আছে ওই ব্যক্তি ইমাম মালিককে এসে বলতেছে ইমাম মালিক আমি মসজিদের নববীর ভিতর থেকে আল্লাহ রাসুলের কবরের পাশ থেকে হেরাম বাঁধতে চাই ইমাম মালিক বলতেছেন লাফাল তুমি এই কাজ করো না আকশাং তাকাফিল ফেতনা তুমি যদি এই কাজ করো আমি ভয় পাচ্ছি তুমি ফেতনায় পড়ে যাবে ওই ব্যক্তি বলতেছে ইমাম মালিক কিসের ফেতনার কথা বলেন আমি যদি জুল হোলাইফা পার হয়ে যেতাম তাহলে ফেতনা এটা বুঝতে পারতাম আমি তো জুল হোলাইফা পার হয়ে যাইনি বরং জুল হোলাইফার দশ পনেরো কিলোমিটার আগে তাও আবার আল্লাহ রাসুলের মসজিদে তাও আবার আল্লাহ রাসুলের কবরের পাশ থেকে হেরাম বাঁধতে চাচ্ছি এর মধ্যে ফেতনার কি আছে আমার তো বুঝে আসে না ইমাম মালিক রাহেমাহুল্লাহ বলতেছেন আইয়ু ফিতনাতিন আদম মিন হাদিহি সাবাকতা ইলা ফাদিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ এ আল্লাহর বান্দা এর চাইতে বড় ফিতনা আর কি হতে পারে যে তুমি এমন কাজের দিকে এগিয়ে যাচ্ছ যে কাজ আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি সর্বশ্রেষ্ঠ রাসূল সর্বশ্রেষ্ঠ নবী সব সবচেয়ে পরহেজগার সবচেয়ে তাকওয়াবান ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম করেননি এর চেয়ে বড় ফেতনা আর হতে পারে না আমাদের দেশের মানুষকে যখন বলবেন তখন একই কথা বলবে শাহজালাল বিমানবন্দরে গিয়ে দেখবেন এখান থেকে এহরাম বাঁধতেছে তাকে যদি বলেন তোমার এহরাম বাঁধার জায়গা তো ইয়ালামলাম সে বলবে আমি তো আগেই বাঁধতেছি সমস্যা কি সমস্যা হচ্ছে আপনি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নাতকে লঙ্ঘন করতেছেন আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহু একদিন মা আবি রাজি আল্লাহ তালা আনহুর সাথে ওমরা করতেছেন ওমরা করতে গিয়ে মহাবিরাজি আল্লাহ তালানহু কাবা ঘরের চারটে কোনা আছে একটা কোনার নাম হাজিরা আসওয়াদ একটা কোনার নাম রুকনি মানি আর বাকি দুইটা কোনা এই চারটা কোনাতেই মহাবিরাজ তালানো হাত দিয়ে স্পর্শ করতেছেন কাবা ঘরের চারটা কোনাতেই তো আবদুল্লাহ বিন আব্বাস মহাবিয়াকে বলতেছে আমিরুল মোমিনিন আমি আবদুল্লাহ বিন আব্বাস আল্লাহ রাসুলের সাথে ওমরা করেছি আল্লাহ রাসুলের সাথে হজ করেছি আল্লাহ রাসুলকে কোনোদিন হাজারে আসওয়াদা রুকনি আমানি এই দুইটা কোনা ছাড়া আর কাবা ঘরের কোথাও হাত লাগাতে দেখিনি আপনি কেন কাবা ঘরের সব জায়গাতেই হাত লাগাচ্ছেন তো মহাবিয়া রাজি আল্লাহ তালানো বলছে আবদুল্লাহ বিন আব্বাস হাল সেই উম্মিনাল বাইতি মাহজুরা কাবা তো আল্লাহর ঘর সবচেয়ে পবিত্র সবচেয়ে মহান ঘর এই ঘরের কোনো অংশ কি ছাড়া যেতে পারে এই ঘরের প্রত্যেক অংশে হাত লাগানো ইতি উচিত হাত লাগালে তো সমস্যার কিছু নাই তো আবদুল্লাহ বিন আব্বাস যেহেতু মোয়াবিয়া খালিফা তাকে কিছু না বলে শুধু একটি আয়াত তেলাওত করলেন সুরা হাজাবের একুশ নম্বর আয়াত লাকদ গান আলাকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা দুনিয়ার মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ সর্বোত্তম আদর্শ যদি মোহাম্মদ সাল্লাহাম শুধু দুই কোনায় হাত লাগিয়ে থাকেন তাহলে আমাদের জন্য এটাই উচিত যে আমরা শুধু দুই কোনাতে হাত লাগাবো এটা আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালু বুঝাতে চাইলেন সম্মানিত উপস্থিতি উত্তম আদর্শ উসওয়া হাসানা মানে কি শত যুবক এখানে উপস্থিত আছে তাদেরকে দেখবেন মাথার চুল কেটেছে নায়কের মতো করে তাদেরকে দেখবেন মেসির দশ নম্বর গেঞ্জি পরেছে নায়ক নায়িকার অনুসরে প্যান্ট শার্ট পরেছে মা এবং বোনেরা আছে তারা পাখির ড্রেস কেনার জন্য জীবন দিচ্ছে তাকে বলেন তো এইভাবে চুল কাটলে এইভাবে শার্ট প্যান্ট পরলে এইভাবে পাখির ড্রেস কিনলে কোনো বৈজ্ঞানিক উপকারিতা আছে কোনো লাখ টাকা পুরস্কার আছে কোনো কোটি টাকা পুরস্কার আছে কোনো পুরস্কারও নাই কোনো বৈজ্ঞানিক উপকারিতাও নাই তাহলে সে কেন পড়তেছে সে ওই নায়ক ওই নায়িকাকে মডেল আদর্শ হিসেবে গ্রহণ করেছে এই জন্য সে যা করতেছে যা করতেছে অন্ধের মতো তার অনুসরণ করতেছে এই যুবক তার নায়ক নায়িকাকে যতটা মডেল হিসেবে গ্রহণ করে রাসুল সাল্লাহ আলহিহাস্লামের সাহাবিরা আল্লাহ রাসুলকে তার চাইতে বেশি মডেল হিসেবে গ্রহণ করতেন একদিন আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালা আনহু বলতেছেন কুন্নান সল্লিবিনা রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আল্লাহ রসুল আমাদের সালাত আদায় করাচ্ছিলেন হঠাৎ দেখে আল্লাহ রসুল তার পায়ের দুই জুতা খুলে ওয়াদা আহু রিহিমা তার বাম পাশে রেখে দিলেন আমরা যত উপস্থিত মুসল্লি ছিলাম আমরাও আমাদের জুতা খুলে বাম পাশে রেখে দিলাম সালাদ শেষে আল্লাহ রসুল বলতে এসেছে মা হামালাকুম আলাকুম এই সাহাবিরা কি কারণে তোমরা তোমাদের পায়ের জুতা খুলে ফেলেছ তো সাহাবিদের উত্তরটা আমি নিজের ভাষায় আপনাদের বলি যে আল্লাহ রাসুল পায়ের জুতা খুলে ফেললে কোনো ফজিলত আছে এটা আমরা জানি না পায়ের জুতা খুলে ফেললে কোনো বৈজ্ঞানিক উপকারিতা আছে এটা আমরা জানি না এর চাইতে বড় কারণ আমাদের জন্য আর কিছুই হতে পারে না এর চাইতে বড় কারণ আমাদের জন্য আর কিছুই হতে পারে না যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম তার পা থেকে তার জুতা খুলে ফেলেছেন এর নাম হচ্ছে আদর্শ মডেল হিসেবে গ্রহণ করা রাসুল সাল্লাহ আলী আসাল্লামের কোন কাজে কত নেকি এটা আমার এবং আপনার দেখার অবকাশ নাই এইভাবেই আবু বকর রাজিয়াল্লাহ তাল আনহু মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের অনুসরণ করতেন তার একটা ঘটনা বলে আজকের বক্তব্যের শেষের দিকে চলে যাব আবু বকর রাজিয়াল্লাহ তাল আনহু আল্লাহ রাসুলের মৃত্যুর তিন দিন পরে খেলাফতের দায়িত্ব নিলেন খেলাফতের দায়িত্ব নিয়ে প্রথম যে নির্দেশ প্রথম যে আদেশ প্রথম যে হুকুম তিনি জারি করেছিলেন তা কি ছিল জানেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে ওসামা বিন জায়দের নেতৃত্বে এক দল বাহিনীকে রোমের উদ্দেশ্যে যুদ্ধ করার জন্য প্রেরণ করেছিলেন পথিমত মধ্যে তারা যখন বের হয়ে যায় তখন তাদের নিকটে আল্লাহ রাসুলের মৃত্যুর খবর পৌঁছলে ওই ওসামা বিন জায়দের নেতৃত্বাধীন সেনাবাহিনী মদিনায় ফিরে আসে এবার আবু বকর রাজি আল্লাহ আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর প্রথম নির্দেশ ওসামা বিন জায়দ তোমার সাথে যারা আছে যাদেরকে আল্লাহ রাসুল কোথায় যেতে বলেছিল তোমরা সেখানে যাও এবার ওমর রাজি আল্লাহ তালানহু বাকি সাহাবির আবু বকর রাজি আল্লাহ তালানহুকে বলতেছে আপনি এটা কি নির্দেশ জারি করলেন আপনি কি জানেন না আল্লাহ রাসুলের মৃত্যুর পর থেকে নিয়ে একদল মানুষ জাকাতকে অস্বীকার করেছে একদল মানুষ মিথ্যা নবীর দাবিদার মোসাইলামতুল কাদ্দাব আসাদ আল অনাইসি তাদের দলে চলে গেছে অন্যদিকে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা মনে করতেছে যে এখন মুসলমানেরা মানসিকভাবে দুর্বল তাদের নবী মারা গেছে এখনই মদিনায় আক্রমণ করে মদিনা থেকে চিরতরে ইসলামকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করতেছে এই রকম ভয়াবহ এই রকম সংকটময় অবস্থায় মদিনাতে সেনাবাহিনীর বেশি দরকার আছে আর আপনি মদিনার সেনাবাহিনীকে বাইরে পাঠিয়ে দিচ্ছেন এটা তো অবিবেচকের মতো সিদ্ধান্ত সিদ্ধান্ত হচ্ছে আবু বকর বলেন অমর শুনে রাখো লাওয়ান্নাত্তা এরা তাহতে ফোনা যদি দেখতে পাও ইগল পাখি শকুন পাখি আমার লাশকে ঠুকরে ঠুকরে কাচ্ছে ওমর শুনে রাখো যদি ইগল পাখি শকুন পাখি সাহাবিদের লাশ ঠুকরে ঠুকরে খায় ওয়ালাওয়ান্নাল খেলা বা জারাত মাহাতিল মমিনিন আর যদি কুকুর সিরিগালেরা আমার মেয়ে আল্লাহ রসুলের স্ত্রী মোমিনদের মা আয়সার যে আল্লাহ আনহার পাকে টেনে হিচড়ে কুকুর সিরিগাল যদি মদিনার বাইরে নিয়ে চলে যায় তবু আমি আবু বকর মা রদত্তু জৈসান ওয়াজ্জাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওই সেনাবাহিনীকে ফিরাতে পারি না যে সেনাবাহিনীকে আল্লাহ রাসুল রওনা করেছিলেন এটা ছিল আবু রাজিয়াল্লাহ তাল আনহুর ইমান আল্লাহ রাসুলের সুন্নাতের অনুসরণে সম্মানিত উপস্থিতি আমাকে এবং আপনাকে এইভাবে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের সুন্নাতের অনুসরণ করতে হবে রমজান মাসে যে কয়েকটি বেদাৎ চলে সেই কয়েকটি বেদাৎ বলার আগে একটা মূলনীতি মসজিদের সবাই মুখস্থ করে যাবেন একটা মূলনীতি মসজিদের সবাই মুখস্থ করে যাবেন ইসলামী শরীয়ত দুই ভাগে বিভক্ত একটার নাম মহামালাহ আর একটার নাম এবাদাহ মোয়ামালা মানে আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র ব্যাংক ব্যালেন্স বাজার ঘাট বিবাহ স্বাধীন দুনিয়াবি জীবনের সাথে যা কিছু সম্পৃক্ত আছে তাকে বলে মহামালা আর এবাদত মানে সালাদ সিয়াম হজ জাকাত জিকির আজকার তাসবি তাহলিল এগুলো হচ্ছে এবাদত মহামালাত তথা দুনিয়াবি জীবনের সাথে যা কিছু সম্পৃক্ত আছে তার সাথে সম্পৃক্ত হুকুমের নাম হালাল এবং হারাম আপনি যদি বলেন যে মদ খাওয়া সুন্নাত না বেদাত এটা পাগলের প্রশ্ন হবে মদ দুনিয়াবি বিষয় দুনিয়াবি বিষয়ের সাথে সম্পৃক্ত হুকুমের নাম হালাল না হারাম এই বিষয়ে ইসলামের মূলনীতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুল আল্লাহ তার কোরআনে আল্লাহ রাসুল তার হাদিসে যা কিছু হারাম করে দিয়ে গেছেন তা বাদ দিয়ে কেয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে সবই হালাল আল্লাহ এবং আল্লাহ রাসুল তার কোরআনে এবং হাদিসে যা হারাম করে দিয়েছেন তা বাদ দিয়ে কেয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল আল্লাহ রাসুল কি হারাম করেছেন কুল্লু মুসকিন খামরুন কুল্লু খামরিন হারামুন প্রত্যেক নেশাদার জিনিস মদ আর প্রত্যেক মদই হচ্ছে হারাম এখন কেয়ামত পর্যন্ত যত খাবার আসবে যার মধ্যে মাদকতা থাকবে না ওই খাবার হালাল চাহে ওই খাবার আল্লাহ রসুলের যুগে থাক আর না থাক বার্গার হোক পিৎজা হোক কোরমার হোক বিরিয়ানি হোক কেক হোক পাউরুটি হোক যত খাবার কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে ওই খাবারের মধ্যে যদি মাদকতা না থাকে যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআনে এবং হাদিসে হারাম করে গেছেন কিয়ামত পর্যন্ত আরও যত আবিষ্কার হবে সবই হবে হালাল এটা হচ্ছে দুনিয়াবি বিষয় নিয়ম আল্লাহ বলে গেছেন সুদ হারাম আল্লাহ রাসুল বলে গেছেন সুদ হারাম কেয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে মোবাইলের ব্যবসা হোক কম্পিউটারের ব্যবসা হোক যেই ব্যবসার মধ্যে সুদ থাকবে না আল্লাহ এবং আল্লাহ রসুল যা নিষেধ করে গেছেন তা থাকবে না কেয়ামত পর্যন্ত আরও যত আবিষ্কার হবে সবই হবে হালাল আর সুন্নতার বেদাত ইসলামী শরীয়তের এবাদতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে সুন্নতার বেদাতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ তার কোরআনে আল্লাহ রাসুল তার হাদিসে যা করে গেছেন যা বলে গেছেন আল্লাহ তার কোরআনে আল্লাহ রাসুল তার হাদিসে যা করে গেছেন এবং যা বলে গেছেন তার চাইতে একটা চুল যদি কেউ বেশি করে তার চাইতে একটা বিন্দু যদি কেউ বেশি করে একটা সরিষার দানা যদি কেউ বেশি করে তাহলে একটা সরিষার দানার নাম ওই একটা চুলের নাম ওই একটা বিন্দুর নাম হবে বেদাত অপরাধ যা ইসলামী শরীয়তে চলবে না চরম জঘন্য নিকৃষ্ট অপরাধ এর মাধ্যমে আল্লাহ রাসুলকে অপমান করা হয় আল্লাহ রাসুলকে কিভাবে অপমান করা হয় তা বলেছেন আলী ওম আকমালতুলকুম দিন আকুম তো আলাইকুম নেমাতি আজ আমি দিনকে পরিপূর্ণ করে গেলাম আল্লাহ রাসুল বিদায় হজ্জের ভাষণে বলেছেন আল্লাহ সাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার রিসালাতের দায়িত্ব পূরণ করে দিয়েছি এখন কোনো মায়ের বেটা এসে যদি বলে যে একসাথে হাত তুলে দোয়া করতে হবে ফজ্জহরের নামাজের পরে ফজরের নামাজের পরে তাহলে তাকে দলিল দিয়ে করতে হবে যদি দলিল না দিয়ে করতে চায় তাহলে সে বলতে চাচ্ছে যে আল্লাহ রাসুল তার রেসালাতের দায়িত্ব পালন করেননি তিনি ধোকা দিয়েছেন একসাথে হাত তুলে দোয়াটা শরীয়তে থাকার কথা ছিল কিন্তু আল্লাহ রাসুল ধোকা দিয়ে তা বলে যাননি নাউজুবিল্লাহ অথবা সে প্রমাণ করতে চাচ্ছে যে সে আল্লাহ রাসুলের চাইতে বেশি তাকুয়াবান আল্লাহ রাসুলের চাইতে বেশি পরহেজগার তিনজন ব্যক্তি আল্লাহ রাসুলের বাড়িতে আসলো তারপরে আল্লাহ রাসুলের ইবাদতের কথা শুনে বলতেছে ওরে বাপরে বাপ গোফেরা মাতা কাদ্দামিন্দাম আখার আল্লাহ রাসুলের তো আগের সব গুনাহ মাফ হয়ে গেছে পরের সব গুনাহ মাফ হয়ে গেছে এত অল্প ইবাদতে আল্লাহ রাসুলের চলবে আমাদের চলবে না একজন বলতেছে লা আসু আবাদা আমি সারা জীবন সিয়াম রাখবো কোনোদিন সিয়াম ভাঙবো না আর একজন বলতেছে লা আনা মো আবাদা সারা রাত ইবাদত করবো রাত্রে ঘুমা ঘুমাবো না আরেকজন বলতেছে আবাদা আমি কোনোদিন বিয়ে করবো না আল্লাহ রাসুল তাদেরকে খুঁজে বের করে বলতেছেন হালাং তুম কলো কাদা ওয়া কাদা আরে তোমরাই কি তারা যারা এই কথা বলেছ শুনে রাখো আমি মোহাম্মদ কুম ও আকশাকুম আমি মোহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি পরহেজগার সবচেয়ে বেশি তাকওয়াবান সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি আমি রাত্রে এবাদত করি রাত্রে ঘুমায়ও আমি সিয়াম রাখি আবার সিয়াম ছেড়ে দিই আমি বিয়ে করেছি আমার স্ত্রী সন্তান আছে মান রাখিবান সুন্নতি ফালাই সামিননি কেউ যদি আমার এই সোননাথগুলো থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় অতএব আমাকে এবং আপনাকে জরুরি ভিত্তিতে বেদাত থেকে বেঁচে থাকতে হবে একটা চুল একটা বিন্দু একটা সরিষার দানা করলে দলিল দিয়ে করতে হবে কেউ যদি খতমে কোরআন করতে চায় রাইফেলের গুলির গতিতে রমাজান মাসে খতমে কোরআন পোস্টার লাগিয়ে দিচ্ছে পাঁচ দিনে খতমে কোরআন দশ দিনে খতমে কোরআন রাইফেলের গতিতে তারাবির সালাত আদায় করতেছে দলিল দিয়ে করতে হবে যদি দলিল না থাকে বেটা যত ভালো আমলই হোক যত উন্নত আমলই হোক সেই আমলের নাম হবে বেদাত ওই আমল আমাকে এবং আপনাকে জাহান নামে নিয়ে যাবে আর একটা ভুল ধারণা আর একটা সূক্ষ্ম কথা আপনাকে বলে বিদায় নিতে চাই আল্লাহ সুবাহ কোরআন এবং হাদিসে কোথাও বলেনি যে যত বেশি আমল করবে তাকে তত জান্নাতে দিব যে যত বেশি আমল করবে তাকে তত জান্নাতে দিব সুরা মুলকে দুই নম্বর আয়াত করে দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ খালাক হায়াত আলিয়াবুলকুম আইকুম আহসান আমলা আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে আল্লাহ বলেননি কে বেশি আমল করে আল্লাহ বলেছেন এটা দেখার জন্য কে উত্তম আমল করে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম কোরআন খুলেন যেখানে আল্লাহ আমলের কথা বলেছে আমিলা আমালাম সৎ আমল আমিলু হাত সৎ আমল আল্লাহ কোথাও বলেনি কে বেশি আমল করলো ওকে জান্নাতে দিব আল্লাহ বলেছেন সৎ আমল হতে হবে একটা সিজদা যদি হয় আর যদি সৎ হয় ওই এক সিজদা জান্নাতে নিয়ে চলে যাবে আর যদি হাজার রাকাত হয় কিন্তু হাজার রাকাত যদি সৎ না হয় ওই হাজার রাকাত জাহান নামে নিয়ে যাবে আর আমল সৎ হওয়ার জন্য দুটো শর্ত চাই এক অন্তরে ইখলাস থাকতে হবে যদি ইখলাস না থাকে শহীদকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করে দিবে আলেমকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করে দিবে মিশকাতের কিতাবুল ইল বোখারির কিতাবুল ইলম খুলে দেখেন দানবীর দানশীলকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করে দিবে যদি ইখলাস এখলাস না থাকে আর দ্বিতীয় শর্ত হচ্ছে ইত্তেবাই সুন্নত আল্লাহ রসুল যেভাবে করেছেন আমাকে এবং আপনাকে সেভাবেই করতে হবে যদি ইত্তেবাই সুন্নত না থাকে তাহলে ওই আমল সৎ হবে না ওই আমল দিয়ে জান্নাতে যাওয়া বহুদূরের কথা জাহান নামে যেতে হবে ইফতারি আল্লাহ রসুল তাড়াতাড়ি করেছেন আমাকে এবং আপনাকে তাড়াতাড়ি ইফতারি করতে হবে ইফতারির সাথে সময়ের কোনো সম্পর্ক নাই ইফতারির সাথে আজানের কোনো সম্পর্ক নাই ইফতারির সম্পর্ক সূর্য ডুবেছে কিনা আপনি বিমানে থাকেন আসমানে থাকেন জমিনে থাকেন সময় দেখারও দরকার নাই আজান শোনারও দরকার নাই সূর্য ডুবেছে ইফতারি করতে হবে আপনি যদি গুগলের মাধ্যমে চেক করতে পারেন যে এতটার সময় আজকে সূর্য ডুববে তাহলে অতটার সময় ইফতারি করবেন চাহে মসজিদে আজান হোক আর না হোক আল্লাহ রসুল বলেছেন ততদিন পর্যন্ত আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা ইফতারি তাড়াতাড়ি করবে এইভাবে প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ রাসুল যেটা যেভাবে করেছেন রমাজান মাসে আমাকে এবং আপনাকে সেই ইবাদত সেইভাবে করার চেষ্টা করতে হবে আল্লাহ সুবাহ আমাদের আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ আমিন